নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার দুর্নীতি জুয়ো চুরি চলছে ভুরি ভুরি জব্দ করি এ কারবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার এভাবে আর চলে নাম দেশটা হইল ফানাম এভাবে আর চলে নাম দেশটা হইল ফানাম বেচে কিনে খাইল তারা পাইল যারা যখন আসে যে সরকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার দিন যত যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে দিন যত যাই পেরিয়ে আধার যে আসে ঘিরে উলঙ্গ বেহায়াপনা না কমে নাম চাই আরো ছড়াবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার দেশের বাজে বারোটাম ওদের হয় ভুড়ি মোটাম দেশের বাজে বারোটাম ওদের হয় ভুড়ি মোটাম ওরা যে দেশের নেতাম কুকাজের ওরাই হতাম ওরা যে দেশের নেতাম কুকাজের ওরাই হতা শক্ত কথাম কেউ নেই বলিবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার আমরা তো আচ্ছা বোকাম বারবার খাই যে ধুকাম আমরা তো আচ্ছা বোকাম বারবার খাই যে ধুকাম ওদের ওই ধোকার পিছে শুধুই মিছে চলেছি বারে বার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার না না আর মানি নাম ওদের ওই টাল বাহানাম না না আর মানি নাম ওদের ওই টাল বাহানাম ছুটে আই শপথ নিতে এদেশ হতেন ওদের তারাবার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার নেই কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধু অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার